সালিম রদিল্লাহ তালাহ্ন তার পিতার নিকট হতে বর্ণনা করেন তিনি বলেন জিব্রাইল আল্লাহ সাল্লাম নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামকে ওয়াদা দিয়েছিলেন আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর ও ছবি থাকে